নেমেছে আল্লাহর নবীর সুন্নাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য কাবিয়ানি এবং বিভিন্ন ভণ্ড প্রতারকরা মুসলিম জাতি ধ্বংস করার পায় তারা করছে আর সাথে সাথে একদল লোক আল্লাহর নদীর উম্মত আশেক দাবিদার ঈদে মিলাদ উন্নবী উদযাপন করে গোটা বিভ্রান্তির বেড়া বেড়াতালে আবদ্ধ করে ফেলছে আপনারা জানেন আজকের এই মুহূর্তে এদেশের বারোই রবির আব্বালকে আল্লাহর নবীর জন্মদিন হিসাবে ঘোষণা করে বিভিন্ন মসজিদগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে রাস্তায় রাস্তায় মিছিল করা হচ্ছে ঈদে নবী কেউ কেউ দেয়াল লিখন লিখেছেন ঘরে ঘরে মিলাদ দিন রাসুলের সাফাত নিন এমনি ভাবে আবার কেউ স্লোগান তৈরি করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী এমনি ভাবে আমরা প্রতি বছর দেখে থাকি এইবার রবিউল আব্বালে সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হয় অবশ্য বারে রবিউল আব্বাল আল্লাহর নবীর জন্ম হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে ঐতিহাসিকদের মতে আল্লাহর নবীর জন্মদিন সোমবার ঠিক আছে হাদিসেও তার প্রমাণ আছে আমরা এটা হাদিস থেকে প্রমাণ করবো ইনশাআল্লাহ কিন্তু আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন সেই বছর একই সাথে সোমবার হবে আবার একই সাথে বারে রবিউল আব্বাল কোন ক্রমে মিলানো যায় না মাস উনত্রিশ হোক তিরিশ হোক যেভাবে হিসাব করা হোক না কেন বারোই রবিউল আব্বাল সোমবার ভাবি হতে পারে না অবশ্য আল্লাহর নদীর মৃত্যু যখন হয়েছিল সে বছর বারোই রবিউল আব্বাল সোমবার ছিল তাহলে বারোই রবিউল আব্বাল সোমবার আল্লাহর নদীর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত কিন্তু বারোই রবিউল আব্বালে আল্লাহর নবীর জন্ম হওয়া নিশ্চিত নয় বরং তার পরিবর্তে নয় রবিউল আব্বাল হওয়াটাই বেশি প্রসিদ্ধ বেশি বিশুদ্ধ প্রসিদ্ধ নয় প্রসিদ্ধ হচ্ছে নয় রবি আব্বাল বিশুদ্ধ হচ্ছে নয় রবি আব্বাল সোমবারে এরপরে আমি বলতে চাই আল্লাহর নবীর জন্মদিনে মিলাদ উদযাপন করা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদ উন্নতি বলা হচ্ছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম এটা জানতেন না কারণ তিনি তার জীবদ্দশায় কোনো দিন তার জন্মদিনকে ঈদ উন্নবী ঘোষণা করেননি আল্লাহর নবীকে যারা প্রাণ দিয়ে ভালোবাসত আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল যারা নিজেদের বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করে সব কিছু ত্যাগ করে মক্কার থেকে হিজরত করে নদীর সঙ্গে মদিনায় গিয়েছেন সেই মক্কার মহাজের সাহাবি কোন জানতেন না ঈদ মিলাদুন নবী নামে কোনো কিছু আছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম নব্বই চল্লিশ বছর আগ পর্যন্ত এই দায় মিলাদুন্নবী পালন করেননি নবুয়া প্রাপ্তির পরে নবুয়াতে তেইশ বছর পর্যন্ত এই মিলাদুন্নবী উদযাপন করেননি আল্লাহর নবীর যুগে কোন মসজিদে মোমবাতি জ্বালানো হয়নি আর এখন ঈদ মিলাদুন নবীর নামে বাংলাদেশের জাতীয় মসজিদ বলা হয় যেটাকে তাকে বিয়ের আসরের ঘরের মতো সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন মসজিদে আলোকসজ্জা করা হয়েছে মূলত দীপালি পূজাকে ইসলামের বিদায় ঢুকানোর জন্য একটা গভীর আক্রান্ত শুরু হয়ে গেছে হাদিসগুলো খুললে দেখবেন ঈদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে ঈদ উল ফিতর ঈদ উল জুমা এমনি ভাবে ঈদুল আহা জুমার দিনকে ঈদুল ঈদ বলা হয়েছে অথচ আল্লাহর নবীর জন্মদিনকে কোন হাদিসে ঈদ বলে উল্লেখ করা হয়নি এমনি ভাবে যারা আল্লাহর নবীর জন্মদিনকে ঈদ উদযাপন করে জাতীয় ছুটি ঘোষণা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যাহা তোমরা নবীর প্রতি মোহাব্বত রাখো মনে হয় সেজন্যই ছুটি ঘোষণা করেছ আল্লাহর নবীর প্রতি যদি তোমাদের সত্যি ভালোবাসা হয়ে থাকে যদি মুনাফিক না হয়ে থাকো আল্লাহ সেই দিন নিয়ে পৃথিবী আগমন করেছিলেন রাষ্ট্রভাবে সেই দিন কায়েম করে কোরআন সুন্দর রাজ কায়েম করে নবীর ভালোবাসা প্রমাণ করো তা করবে আল্লাহর নবী যে তাওহিদের প্রচার করেছেন এই তাওহিদকে ধ্বংস করার জন্য সংবিধান থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে ফেলার জন্য আল্লাহর সার্বভৌমত্বের মুছে ফেলার জন্য যারা সব সময় বিবৃতি দেয় বিবৃতি দিয়ে আল্লাহর আইন বন্ধ করতে চায় সেই লোকগুলিকেই দেখা যায় আল্লাহর নবীর মিলাতে বড় খুশি হয়ে যায় এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত যুগে যুগে আবু লাহাবেরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয় মিশনে বেজার হয়ে যায় আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব এই আবু লাহাবকে বলা হলো তোমার যে ভাই পড়ে গেছে আবদুল্লাহ তার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে নাম রাখা হয়েছে মোহাম্মদ এই খবর শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্ম মানে মিলা আল্লাহর নবীর জন্মের খবর শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব খুশি হল যেই দাসী তাকে গিয়ে খবর দিয়েছিল তার নাম ছিল সুয়াইবা সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সুয়াইবাকে স্বাধীন এবং মুক্ত করে দিল আবুল আহাব খুশি হয়ে এই সংবাদদাতা দাসীকে মুক্ত করে দিয়েছে হাদিসটা আছে বোখারি পাঁচ হাজার একশো এক নম্বরে এমনি ভাবে আল্লাহর নবী জন্মের পরে কয়েকদিন এই আবুল আহাবের মুক্ত কৃত আবুল আহাবের আজাদ কৃত বান্দি সোয়াইবার দুধ পান করেছিলেন এবং হামজা রবি আল্লাহ আনহু এই সোয়াইবার দুধ পান করেছিলেন সে কারণে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম এবং তার চাচা হামজা দুধ ভাইও হয়েছিলেন ভাইরা আমার যে আবুল আহাব আল্লাহ নবীর জন্মে এত খুশি হল তাফসিরে এবনে কাসির লিখেছে অফিহি আন্না আবা লাহাব قال للعباس إنه لا يخفف علي في مثل يوم الاثنين ابن আব্বাস বলেন আবু লাহাব কেউ সত্যি লিখেছে সে বলল যে আমাকে প্রতি সোমবারে শাস্তি হালকা করে দেওয়া হয় জাহান নামের আগুনের শাস্তি আমাকে দুর্বল করে দেওয়া হয় কারণ কি لأنه لما بشرته سويبة بميلاد ابن أخيه محمد عبد الله কেননা যখন তাকে তার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর দেওয়া হলো আতাকাহা মিন সাআতিহি সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় তাকে স্বাধীন এবং মুক্ত করে দিয়েছিল এ কারণে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে আবুল আহাব খুশি হল এই আবুল আহাব আল্লাহর নবীর চল্লিশ বছর পর্যন্ত শত্রুতা করে নাই চল্লিশ বছর পরে যখন নবাদ প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল তোমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে তা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট ভাবে ঘোষণা করুন এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকাল বেলা সাফা পাহাড়ে আরোহণ করলেন ডাক দিলেন এটা আরবের প্রথা ছিল যে কোনো শত্রু বাহিনী সকালবেলা আক্রমণ করত এজন্য সকালবেলা ডাক দেওয়া মানি হচ্ছে বিপদ সংকেত আল্লাহর নবী মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠে সাফাহা বলে ডাক দিলেন মক্কার সব নেতারা হাজির হয়ে গেল কারণ একটু সকালবেলার ডাক বিপদ সংকেত এই ডাকটা দিয়েছে এমন এক যুবক যেই যুবক কখনো প্রতারণা করে না কখনো মিথ্যা বলে না ধোকা দেয় না কারো সঙ্গে কোন রকম অন্যায় করে না আল্লাহ আমিন নামে থাকো সেই যুবকের ডাক এমন কি আর রাহিকুল মাকতুম দেখবেন আল্লাহর নবীর সিরাতের কিতাব এখানে লিখেছে যেই নেতা নিজে আসতে পারে নাই অসুস্থতার কারণে কোনো সমস্যার কারণে সে অন্যজনকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে যাও দেখো মোহাম্মদ কেন ডেকেছে এত জনপ্রিয় এত গ্রহণযোগ্য এত বিশ্বস্ত ব্যক্তি ডাক দিলেন সব জড়ো হয়ে গেল আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মক্কার নেতাদের উদ্দেশ্য করে বললেন ওহে মক্কার নেতারা আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্ত তোমাদের শত্রু বাহিনী বসে আছে যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কা তো করে ফেলতে আমার কথা বিশ্বাস করবে কি মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল হা হা অবশ্যই বিশ্বাস করব মা যার না কাইল্লা সাদান আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি কখনো মিথ্যা তুমি বলনি এবারে আল্লাহর নবী দ্বিতীয় প্রস্তাব করলেন ওহে মক্কার নেতারা ওহে আমার চাচা আত্মীয় স্বজনেরা লা আজকে যদি তোমাদেরকে বলি লাউ কালিমাতান ওয়াহিদাতান আমি তোমাদের বলছি যদি তোমরা একটা কথা মেনে নাও একটা কথার স্বীকৃতি দাও একটা কথার উপর ইমান আনো আমলিকুনা বিহাল আরব তাহলে তোমরা সেই এক কথা মানার কারণে গোটা আরব দেশের মালিক বনে যাবে আজম তোমাদের দিন গ্রহণ করবে একটা কথা মাত্র মানতে হবে মক্কার নেতারা খুশি হয়ে গেল বলো তাড়াতাড়ি সেই একটা কথা কি যেই কথা মানলে আরবদের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে যেই কথা মানলে তো গোটা বিশ্ব আমাদের নেতৃত্ব মানবে আমাদের দিন গ্রহণ করবে আর যারা মানবে না তারা দিদিয়া কর দিয়ে থাকবে এরকম একটা কথা মানতে আমাদের পক্ষে নেই বড় দাবি করে সেই কথাটা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন ইয়া আইয়ুহান নাস ওহে দুনিয়ার লোক সকল তোমরা বলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া কোনো বুধ নেই লাইলাহার মানে কি আবুল হাব ভালো করে বুঝতে পারছে আজকের এই মুসলিম জাতি না বুঝতে পারলেও আবুল আহাব ওরা ঠিকই বুঝেছে আবুল আহাব বুঝতে পেরেছিল লাই লাহার মানে হচ্ছে আমাদের তিনশো ষাট চলবে না লাই লাহার মানে হচ্ছে আমাদের মন করা আইন কানুন চলবে না লাই লাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করা চলবে না লাই লাহার মানে হচ্ছে আদালতে আমাদের আইন চলবে না লাই লাহার মানে হচ্ছে সংসদ আইন চলবে না কোথাও আল্লাহ তারা বিধান চলবে না এটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে আবুল আহাব তার সে আগের প্রতিশ্রুতি ভুলে গিয়ে শহীদ হারিয়ে গেল বলল তোমার গোটা জীবন ধ্বংস হোক আলে হ্যাঁ জামা না তুমি আমাদের জন্য জল করেছ পর্যন্তই নয় ইতিহাস পড়ুন আল্লাহর নবীকে মারতে এমনি ভাবে আবু আরো প্রতিবাদ করেছে কোরআনের সুরায় পাঁচ নম্বর বলা হয়েছে আবুল কি ছিল আবুল আহাব ছিল কোরআন প্রমাণ আবুল আহাব বলেছিল মোহাম্মদ কি তাহলে সমস্ত আলেহাদেরকে দেবদেবীদেরকে আমাদের আল্লাহদেরকে এক কেন্দ্রিক করে ফেললো এত বড় আশ্চর্য কথা বোঝা গেল আবুল আহাব বুঝতে পেরেছে লা ইলাহার মানি হচ্ছে অন্য কোন ইলাহার চলবে না লা ইলাহার মানি হচ্ছে অন্য কারো বিধান চলবে না লা ইলাহার মানি হচ্ছে মুক্তি চলবে না লা ইলাহার মানি হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে আমার ভাই আমার দাম চলবে না তীর স্থাপন করা চলবে না আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোন রকম ভাবে কারো ওসিলা দেওয়া চলবে না এটা বোঝার কারণে সে প্রতিবাদ করছিল বোঝা গেল ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো আবুল আহাব খুশি ছিল না বেজার ছিল আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবুল আহাব খুশি হয়েছিল খুশি হয়েছিল যেই বাঙ্গি থেকে খবর দিয়েছিল তাকে আর এই আবুল আহাব যখন আল্লাহর নবীর তাওহিদের বাণী শুনলেন আবুল আহাব যখন আল্লাহর নবীর তাওহিদের ঘোষণা শুনল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল বোঝা গেল যুগে যুগে আবুল হাবেরা যুগে যুগে ফ্রাউনেরা যুগে যুগে যত রকম নাস্তিক মোর্চাদেরা যুগে যুগে ভণ্ড প্রচারকেরা মিলাদে খুশি হয় মিশনে প্রচার হয় মিলাদে তারা আহলান সাহলান বলে জশ্নে জুলুস করে আর নবী মিশনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ সুবাহ এই জাতীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুল ইন কুনতুম হে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার ইচ্ছা করো আমার আনুগত্য করো না মিছিল করো কোরআনের সুরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আমার আনুগত্য করো আল্লাহর নবীর আনুগত্য করতে বলা হয়েছে ফুল আল্লাহ অর্ডার করেছেন উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আনুগুপ্ত করো বলা হয় না জশ্ন ছিল ঈদে উন্নতি করো বলা হয় না আল্লাহর নবীর নামে খেজুরের গুড় আর চাউল দিয়ে রাত গ্রামে গ্রামে সিন্নি পাকাই খাওয়াবার জন্য এগুলো হচ্ছে একজন লোক মেহমান দেওয়ার জন্য বড় মেহমানের জন্য কেক তৈরি করা হলো মেহমানকে স্বাগত জানানো হালান সাহালান মাহাবান বলা হলো মেহমান চলে আসলেন খুশি হলেন মাশাল্লাহ কি সুন্দর তারা আমাকে স্বাগত জানিয়েছে এরপরে যখন মেহমান ভিতরে গেলেন বলল আমাকে তুমি বিশ্রামের জায়গা দাও না আপনার আগমনে আমরা ধন্য তো বিশ্রামের কোন অবস্থা আমাদের কাছে নেই খুদা পেয়েছি খাবারের ব্যবস্থা করো না আপনার আগমনে আমরা ধন্য তবে খাবারের কোন ইন্তজাম করতে পারি নাই দুঃখ নিবেন না আবার যখন উজু প্রসাদের প্রয়োজন হলো বললো আমার উজু কোসলের ব্যবস্থা করো না আপনার আগমনে আমরা ধন্য তবে আমাদের এ সমস্ত কোন ব্যবস্থা নেই মেহমান বলবে এই লোকগুলো আসলে আমাকে মজাক করছে উপহাস করছে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মিলাদে ঈদে মিলাদ নবী পালন করলো অথবা আল্লাহর নবী যে দিন আগমন করেছেন আল্লাহর নবী যেই যেই দিন প্রতিষ্ঠার জন্য দান দান শহীদ করেছেন আল্লাহর নবী যেই দিন প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য তাইফে মার খেয়েছেন কমান্ডার ইন চিফ দায়িত্ব পালন করেছেন ওহুদের ময়দানে মাথা ভেঙেছেন ওহুদের ময়দানে দান ভেঙেছেন হুনাইনের ময়দানে পা ভেঙে দিয়েছেন চোদ্দ সাবি শহীদ হল ওহুদের সত্তর সাবি শহীদ হল সেই দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে না তারা মূলত আল্লাহর নবীকে উপহাস করতে মজা করছে ভাইয়েরা আমার আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবীকে নিয়ে আজকে যেভাবে বাড়াবাড়ি করা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্নাকে সরিয়ে দেওয়ার এক বীর চক্রান্ত যুগে যুগে আল্লাহর নবীদের আনিত দিনকে আল্লাহর দিনকে ধ্বংস করা হয়েছে এই রকম বাড়াবাড়ি করার মাধ্যমে আল্লাহর নবী সাল আলী সাল্লাম সেজন্য বলেছেন তোমরা আমার বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না যেমনি ভাবে বাড়াবাড়ি করেছিল ইহুদিরা বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা খ্রিস্টানরা ইসাহেব ইবনে মারিয়মকে আল্লাহর পুত্র বানিয়েছে তোমরা আমাকে এরকম বলো না ফাইন্নামা আনা আব্দহু নিশ্চয় আমি হচ্ছে আল্লাহ আব্দ আল্লাহর গোলাম আব্দহু ফকুলু আব্দুল্লাহি ওয়া তোমরা বলো আব্দুল্লাহি ওয়া আল্লাহর বান্দা আল্লাহর রাসূল নম্বর মুসনাদে আহমদের নম্বর হাদিস এই হাদিসের কারণে আপনারা ছোটবেলায় যখন কালেমাতু শাহাদা বলেছেন সেখানে বলে গিয়েছেন ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ আমি সত্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল না আল্লাহর অংশ ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আনা মুহাম্মদ আব্দুল্লাহ দিন রাখো আমার পরিচয় হচ্ছে মোহাম্মদের আবদুল্লাহ পুত্র মোহাম্মদ আবদুল্লাহ রসুলহু আমি আল্লাহর বান্দা আল্লাহর রসুল আল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাহর কসম আমি পছন্দ করি না আমি ভালোবাসি না আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাহি আনজালানি আল্লাহ আজ্জা আল্লাহ আমাকে যে স্তর দান করেছেন আল্লাহ আমাকে যে মাকাম দান করেছেন আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা থেকে উপরে নেওয়া আমি আল্লাহর কসম পছন্দ করি না আল্লাহ নবী পরিষ্কার আমি আল্লাহর বাংলায় বাং রাসুল আজকে একটা তৈরি হয়েছে যে না আল্লাহর বান্দার আল্লাহর জাতি নূরে তৈরি এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তারা বলছেন ইহুদিরা বলল ওজায়ের আল্লাহর পুত্র খ্রিস্টান বলল ঈসা আল্লাহর পুত্র আল্লাহ তারা বলছেন জালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু এই লোকগুলোর কথা যুগে যুগে যারা কাফের হয়েছে তাদের কথার সাথে মিলে গেছে বোঝা গেল বর্তমানেও যারা এহুদি খ্রিস্টানরা তো নবীদেরকে আল্লাহর পুত্র বলেছে আর এই জাতির এক দলা শেখের আসল নামধারী বন্য প্রতারক এরা আল্লাহর নবীকে আল্লাহর পুত্র না আর এগিয়ে তারা বলেছে আল্লাহর জাতি নূরে তৈরি আল্লাহর জাতি নূরে তৈরি আর এজন্য তারা একটা জাল হাদিস তৈরি করেছে আপনারা জানেন এহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল বলি আল্লাহ তারা কোরআনের সুরায় পাওয়ার ত্রিশ নম্বর আয়াত বলেছেন যেটা একটু আগে পড়া হলো এমনি ভাবে সুরায় নেসার একশো একাশি নম্বর আয়াত এবং একাত্তর এবং বাহাত্তর নম্বর বলেছেন কিতাবে লা তাগলু ফি দীনিকুম আহলে কিতাবরা যারা আসমানের কিতাব পেয়েছো লা তাগলু ফি দীনিকুম তোমরা তোমাদের জিনের ব্যাপারে গুলু করো না বাড়াবাড়ি করো না বোঝা গেল যুগে যুগে এক একটা দাম ধ্বংস হয়েছে বাড়াবাড়ি করার কারণে হক আল্লাহর উপরে সত্য করা মিথ্যা বলো না আল্লাহ যেটা বলেন নাই সেটা আল্লাহর নামে প্রচার করো না ইন্নামা ঈসা ইন্নামাল মাসিহ ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং আল্লাহর কালিমা আলকাহা মারিয়াম যা মারিয়ামের প্রতি নিক্ষেপ করা হয়েছে মিনহু আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রুহু আমিনু রুসুলিহি তোমরা আল্লাহর উপরে এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো সালাসা তোমরা বলো না তৃতীয়বার সম্পর্কে আল্লাহ বলছেন তিন মিলে আল্লাহ কথা বলো না ঈসা মেরি আর আল্লাহ যিশু মেরি আল্লাহ তিনে মিলে আল্লাহ এই সব তোমরা বলো না ওলা সালাতা ইনতাহু খায়রাল লাকুম এর থেকে বিরত থাকো এটাই তোমাদের জন্য মঙ্গল ইন্নামা আল্লাহু ইলাহু ওয়াহিদ তোমাদের আল্লাহ আল্লাহ একজন আল্লাহ কয়জন সেই আল্লাহর কোন অংশ নেই আল্লাহর কোনো অংশীদারত্ব নেই আল্লাহু আহাদ আল্লাহু সামাদ তোমরা আল্লাহর দিনের ব্যাপারে তোমাদের দিনের ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলো না তোমরা ওই সমস্ত লোকদের মনে অনুসরণ করো না যারা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অনেক মানুষ দেখে পদভ্রস্ত করেছে অবল্লু আংসাওয়াইসামিল এবং তারা আল্লাহর রাস্তা থেকে সরাসরি সাদা রাস্তা থেকে বিপদগামী হয়েছে এটা নিজেরা বিপদগামী হয়েছে প্রথমেই বল্লু মিন অবলু আল্লাহ বলছেন যে ওরা আগে পদভ্রস্ত হয়েছে যেদিন থেকে ওরা তরিকা তৈরি করেছে সৃষ্টি বনে গেছে কাবেরি বনে গেছে নকশাবন্দি বনে গেছে বল্লুমি কবলু গুমরা হয়েছে অগ্রস্ত হয়েছে মানুষকে গুমরা করেছে এরপরে আল্লাহ রাসুলে সরে গেছে এখন মানুষকে গুমরা করে পায়তারা করছে আল্লাহ তালা এরপরে বলছেন এদেরকে লাল করা হয়েছে অভিশাপ করা হয়েছে আল্লাহ সুবাহ এভাবে সুরায় মা এদার একশো ষোলো নম্বর আয়তে সতেরো নম্বর আয়তে বলেছেন মা ঈসা আলাহ ইসলাম কেয়ামতের দিন আল্লাহ ঈসাকে জিজ্ঞেস করবেন এল কাল আল্লাহ ঈসা মারিয়াম আল্লাহ সুবাহ ঈসা ইবনে মারিয়ামকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন একজন নবীকে পর্যন্ত জিজ্ঞেস করবেন আনতা কুনতালিন নাসে তুমি মানুষকে বলেছ ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহি হে দুনিয়ার লোক সকল তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহ পরিবর্তে আল্লাহ মানো আল্লাহর অংশ মানো আল্লাহর পুত্র মানে বলেছ আল্লাহ ঈসা আলাহ সালামকে জিজ্ঞেস করবেন ঈসা আলাহ সালাম বলবো কালা সুবাহ আল্লাহ আপনি পবিত্র আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি এমন কথা বলতে পারি না যেই বিষয়ে আমার অধিকার নেই আমি যদি বলি থাকি আলিম তাহু আপনি তো অবশ্যই জানতে জানেন আল্লাহ আপনি তো আমার দিলের মধ্যে কি আছে জানেন ওয়ালা আলমুমা আপনার নাসের মধ্যে কি আছে দিলের মধ্যে কি আছে আমি জানি না আপনি গায়েবের এলেম রাখেন গায়েবের এলেম রাখেন কে না নবীরা মা ইল্লা মা আমার বিহি ঈসা আলাইহিস সালাম আর বলবেন মা আমি তাদেরকে কিছু বলি নাই ইল্লা মা আমার বিহি আপনি আমাকে যা বলার জন্য বলেছেন আপনার নির্দেশ ছাড়া আমি কোনো কথা বলি নাই আর কি বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমার রব আমার বাপ না আমার রব তোমারও রব সে আল্লাহর করো আমি যতদিন পর্যন্ত তাদের মধ্যে ছিলাম অতদিন পর্যন্ত আমি দেখেছি আমি যা বলেছি তাই ফালাম্মা আপনি যখন আমাকে অফার দিয়েছেন মৃত্যু দিয়েছেন তুলে নিয়েছেন আলাইহিম এরপর তো আপনি তাদের উপরে দেখাশোনা করেছেন আমি তো কিছু জানি না কি সুন্দর উত্তর যে নবী স্পষ্ট করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সম্পর্কে বলেছেন বা হাওয়া নিজের পক্ষ থেকে কোন সরিয়া ভিত্তিক কোন কথা তৈরি করে বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহা আল্লাহর পক্ষ থেকে যা ওহি করা হয় ওহির মাধ্যমেই বলেন আরো কঠোর ভাবে বলা হয়েছে যদি মোহাম্মদ সাল্লাম কোন কথা কিছু কথা আমার পক্ষ থেকে মন গড়া তৈরি করে বলতো লাখনা মিনহুবিল আমিন আমি তার ডান হাতকে চেপে ধরতাম আনহুল এরপরে তার গরদানের সাহারা ফেলতাম আনু তোমাদের মধ্য থেকে ফামা আনহুম আনহুম তোমাদের থেকে কোনো ব্যক্তিরা বাধা দেওয়ার মতো ছিল না এত কঠোরভাবে বলছেন আজকে আমাদের সমাজে একদল মানুষ তৈরি হয়েছে যারা মানুষকে শিখায় আমাদের নবী কি মানুষ ছিলেন আমাদের নবী কি মানুষ ছিলেন তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই কি ছিলেন ফেরেস্তা ছিল যদি ফেরেস্তা বলা হয় তাহলে কি আল্লাহ নবীর মর্যাদা বড় হবে ছোট হবে আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদে কার্রাম না আদম আমি বনি আদমকে সর্বাধিক সম্মানিত করেছি আল্লাহর মখলুকের মধ্যে মানুষকে আমি সবচেয়ে সুন্দর রূপ আকৃতির তৈরি করেছি এই মানুষের থেকে যদি আল্লাহর নবীকে বাতিল করা হয় দেওয়া যেতে পারে হয়তো বলবেন উপর দিকে আল্লাহ আর নইলে নিচের দিকে ফেরেস্তা অন্য কিছু যদি নিচের দিকে যায় ফেরেস্তা বলা হয় এতে নবীর মর্যাদা বড় হবে না ছোট হবে আর যদি মানুষের তীর উপরে দেওয়া হয় আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় তাহলে শিরিক করা হবে কি করা হবে এই জন্যই মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন আল্লাহর নবীকে নিয়ে বাড়াবাড়ি যারা করেছে তারা কতগুলো জাল হাদিস ভুয়া হাদিস তৈরি করেছে আমি সেইগুলো আগে আলোচনা করে তারপর বিষয়গুলো ক্লিয়ার করতে চাই আমাদের নবী মানুষ ছিলেন কিনা আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি আমাদের নবী আলিমুল গায়েব ছিলেন কিনা ইনশাআল্লাহ পর্যায়ক্রম আলোচনা হবে আমাদের সমাজে আল্লাহর এই নবীর জন্মের মাস এলে পরে বিভিন্ন জাল হাদিস তৈরি করা হয় অথচ আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম বলেছেন من كذب علي متعمدا فقد مقعده من النار যেই ব্যক্তি আমার নামে আমার উপরে মিথ্যা কথা বলে আমি বলি নাই এমন কথা তৈরি করে আমার নামে চালিয়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালিয়াতাবাওয়া মিনান নার সে যেন তার ঠিকানা অবশ্যই জাহান্নাম আগুনে বানিয়ে নেয় ডাল হাদিস এত কঠিন জিনিস হাদিসটা সহি মুসলিমের চার নম্বর হাদিস সহি বুখারের একশো সাত নম্বর হাদিস তিরমিজির দুই দুই হাজার ছয়শো উনষট উনষাট নম্বর হাদিস আবু দাউদের তিন হাজার ছয়শো তেপ্পান্ন নম্বর হাদিস এমনি ভাবে আরো একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না কাদিবান আলাইয়া লাইসা কাদিবিন আলা আহাদিন আমার নামে মিথ্যা বলা অন্য কারো নাম মিথ্যা বলার মতন নয় অন্য কারো নামে যদি কথা বলো সেটা সাধারণ বিষয় এর দ্বারা কোনো উম্মার ক্ষতি হয় না কিন্তু বলা হয় আল্লাহর নবী বলেছেন অথচ আল্লাহর নবী বলা হয় নাই তাহলে দুইটা জিনিস হয়ে যায় এক হচ্ছে আল্লাহর নবীর নামে যখন বল্ল নবী বলেছেন অথচ নবী বলেন নাই তাহলে সেই নবী নিজে হয়ে গেল নিজের নবী দাবি করলো আর দুই নাম্বার দাবি করলো আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করে ভুয়া হাদিস তৈরি করে নিজে একটা সরিয়া তৈরি করে ফেলেছে এই কারণে সহি বুখারির এক হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস বলা হয়েছে ইন্না কাজিবান আলাইয়া লাইসা কাজিবিন আলা হাদিন আমার নাম মিথ্যা বলা অন্য লোকদের নামে মিথ্যা বলা সমান নয় আমার নামে মিথ্যা বললে সরিয়া হয়ে যায় আমার নামে মিথ্যা বললে কেউ বলে সে দুই হয়ে যায় মিথ্যা নবী নামিকার হয়ে যায় আল্লাহর রসুল সাল্লাম সেজন্য বলেছেন মান আলাইয়া মিনান নার যে ব্যক্তি আমার নামে এরকম মিথ্যা হাদিস তৈরি করে সে যেন তার ঠিকানা আগুনে নির্ধারণ করে বুখারীর 1291 মুসলিমের 5 আহমদের 18140 হাদিস এমনি ভাবে এই জাল হাদিসগুলো তৈরি করে কারা এক শ্রেণীর পিসাবেরা এক শ্রেণীর বুজুর্গেরা বুজুর্গ বলেছেন সুফি সাহ বলেছেন মুরব্বী বলেছেন মুসলিম শরীফের চৌচল্লিশ নম্বর হাদিস খুঁজে দেখুন বলেন লাম নারা সালিহিনা ফি শাইইন আকদাবা মিনহুম ফিল হাদিস সালেহীনদেরকে বুজুর্গ লোকদেরকে পীর সুবিদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায় অন্য কথাবার্তা তারা এত মিথ্যা বলে না বিশ্বেরা এমনি মিথ্যা কম বলে তাবলিগদারকে এমনি মিথ্যা বলে নাকি খুব কম বলে দেখবেন খুব আমল ভালো করে তারা সুন্দর এই কারণে মানুষ হয় কিন্তু যখন ফাজা এলে আমাদের হাদিস নিয়ে বসে তখন দেখবেন কি হাদিসগুলো পড়ে এটা ফাজা এলে আমার নাম ফাজলামির আমল এই ফাজলামি আমলের কিতাবে এত ভুয়া কাহিনী প্রথম দিকে কিছু হাদিস সহি আছে কোরআনের কিছু আয়াত আছে এগুলোর আয়াতের অর্থ তারা বিকৃত দিয়েছে এরপরে শুরু হয় কাহিনী বিভিন্ন বুজুর্গের কাহিনী অমুকে স্বপ্নে দেখল এই হচ্ছে অমুকে হত্যা গেলে হাত বাড়িয়ে দিচ্ছেন নব্বই হাজার লোক দেখেছে অমুকে বসে বসে দেখে কাশপুর খোলা তার মায়ের খবর আদা হচ্ছে কেউ আবার এক খতম হাড়ি ভরা ছিল সেখানে এক খতম দিয়ে দুই খবর বন্ধ হয়ে গেছে এইরকম হজের কিতাব দেখেন ফাজাইলে আমাদের কিতাব এরকম ভাবে ফাজাইলে দুর্নীতি কিতাব এই কিতাব গুলোতে এত আজগুবি যাহা মিথ্যা কাহিনী দিয়ে পরিপূর্ণ করা আছে যেগুলো শুনে সাধারণ পর্যন্ত হারিয়ে যায় ভাইয়েরা আমার আমাদের মনে রাখতে হবে এই কারণেই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মোকদ্দমায় মুসলিম পরিষ্কার বলে দিয়েছেন আমি হাদিস নাম্বার উল্লেখ করছি শহীদ মুসলিম মোকদ্দমার ভিতরে চৌচল্লিশ নম্বর হাদিস عن محمد بن يحيى بن سعيد القطان نبيه قال لم نرى الصالحين في شيء أكذب منهم في الحديث আমি সালেহদেরকে বুজুর্গ লোকদেরকে পীরসাদদেরকে ওই মুরব্বীদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায় সাধারণ এত মিথ্যা বলে না আপনাকে পরিষ্কার হতে হবে অন্ধভাবে কারো তাকলিফ করা জায়েজ নেই অন্ধভাবে কারো কথা মানা হবে না আমার দলের মুরব্বী বলেছেন আমাদের সমাজে একটা সাধারণ প্রবণতা আছে অন্য লোকেরা যদি বিদাত করে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার আর নিজেরা বেদাত করলে সেগুলোকে তাবিল করে ঘুরিয়ে পিছিয়ে জায়েজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয় এটা মনে রাখতে হবে মুসলিমের আরো একটা হাদিস সহি মুসলিমের পঁয়তাল্লিশ নম্বর হাদিস তারপরে হাদিস চলে কমি তুমি বুজুর্গ হাদিসের ব্যাপারে যত মিথ্যা দেখবে অন্য ব্যাপারে তারা এত মিথ্যা বলে না কয়লা মুসলিম তাদের মুখে হয়ে যায় তারা ইচ্ছে করে মিথ্যা বলে না বরং তারা বলে অন্য কারণে কেন বলে এসেছে আজওয়ালা আলসরাদিন ইয়া কিতাবে লিখেছেন তিনি বলেন একদল সুফি একদল মূর্খ পণ্ডিতরা খেয়েছে তারা হাদিস তৈরি করে মানুষকে দিনে জন্য জাল হাদিস তৈরি করে উদ্বুদ্ধ করার জন্য এভাবে তারা বলে আলাইহি আমরা আল্লাহ নবী আলাইহি বলি না লাহু বলেছি আরবি গ্রামার যারা তারা জানে আল্লাহ আছে বিপরীত বোঝাবার জন্য লামাতে বিক্ষেপ করার জন্য আল্লাহ নবী বলেছেন আলাইয়া লাহু হলে অসুবিধা নাই তৈরি করা যাবে কি রকমের শয়তান তাদেরকে সাজিয়ে দিয়েছে এই জন্য তারা উৎসাহমূলক হাদিস তৈরি করা যায় বলে তারহিদ মানুষকে ভয় দেখানো তাহার নাম থেকে ভয় দেখাবার জন্য জাল হাদিস তৈরি বলে দেখবেন যে কি কোটি কোটি ক্যালকুলার নিয়ে বসে ওদের মধ্যে ইঞ্জিনিয়ার বেশি তো ইঞ্জিনিয়াররা কি করে বই বসে এই কম্পিউটার তৈরি করে আর এবার হিসাবে কত কোটি বানান যায় থাকে পারমাণবিক বোমার মতো এরকম ভাবে কোটি কোটি সব এটা মনে রাখতে হবে যেখানে যেটা আল্লাহর রসুল সাল্লাম ঘোষণা করেছেন যেখানে যেটা আল্লাহ তালা ঘোষণা করেছেন ওটা ওরকম থাকবে এর থেকে বাড়ানো হবে না কমানো ঘুরিয়ে দেওয়া হয় এক সকাল এক বিকেল আল্লাহ রাস্তায় ঘোরাঘুরি করা দুনিয়া এবং দুনিয়া যা কিছু উত্তম হাদিস সাহি বুখারি মুসলিম সব হাদিসের সবখানে আছে ওনাদের ভাইদেরকে অনুরোধ করব আপনারা অন্ধ অনুসরণ করবেন না দিনের জন্য জাহান নামের আগুন নির্ধারণ করবেন না দিনের মেহনত আপনি করেন ভালো কথা সকালবেলা মানুষ থেকে ঘুম থেকে থেকে নামাতে থাকেন ভালো কথা স্কুল কলেজের ছেলেদেরকে আপনারা নামাজের দিকে আহ্বান করেন ভালো কথা বাড়ি রাখার দিকে উদ্বুদ্ধ করেন আমি প্রশংসা করছি আপনারা বাড়ি ঘর ত্যাগ করে গাঠি অবস্থা নিয়ে কত কষ্ট করে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েন ভালো কথা এত কষ্ট করছেন এই কষ্ট যাতে বৃক্ষা না যায় সেজন্য নসিহা দিচ্ছে আপনাদেরকে আপনাদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য না আপনাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা করার উদ্দেশ্য না ইন উদিন ইল্লাল ইসলাহ আপনাদেরকে যেটা বলছি তা হচ্ছে হাদিসের সব কিতাবগুলো খুলে দেখুন প্রত্যেকটা কিতাবে এই হাদিসটাকে কিতাবুল জেহাদে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সালাম বলছেন এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় আল্লাহর জেহাদের ময়দানে কাটানো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু তার উত্তম হাদিস সহি ব্যাখ্যা ভুল কথা ঠিক মতলব খারাপ কথা ঠিক মতলব খারাপ নিজেদের মতলব দিকে ঘুরে দেওয়া আল্লাহ নবীর হাদিসকে এই কাজগুলো এই লোকগুলো করে আমাদের ভাই মনে রাখতে হবে এই ঘুরানো ফিরানো কাজ জাল হাদিস তৈরি করা এটা সুফিরা বৈধ মনে করে দাইলামির একটা কিছু নম্বর খন্ডের দুইশো সাতাশ এরকম ভাবে আরো কতগুলো হাদিস আছে তারা এরকম হাদিস তৈরি করে করে জায়েজ বলে এবারে আল্লাহর নবীর মহাব্বতের নামে অনেকগুলো হাদিস আমাদের সমাজে চালু আছে আপনারা প্রায় শুনবেন এই মৌসুমে শীতকালে আমাদের দেশে তারা ওয়াজ মাহফিলের সিজন মনে করে আমিও যে একসাথে করি নাই তা না ভালো ব্যবসা মানুষ তিনটা জিনিস বেশি চায় ভালো খাবার চায় নগদ পয়সা চাই আবার সুনাম চাই মান মর্যাদা সুনাম চাই সব মানুষই চাই ওয়াজ মাহফিল করতে গেলে তিনটা একসাথে পাওয়া যায় সুনাম পাওয়া যায় বাহবা পাওয়া যায় এরপরে ভালো খাওন পাওয়া যায় এরপরে আসার সময় পয়সা পাওয়া যায় দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী অনুযায়ী কন্ট্রাক্ট করা হয় অনেকে আছে মাদ্রাসে দেয় কিনা সেজন্য আগে বলে অ্যাকাউন্ট জমা দিবেন এইভাবে শর্ত লাগিয়ে দেওয়া হয় অথচ সুরাই আসিন করুন পরিষ্কার বলা মান তোমরা অনুসরণ করো ওই সমস্ত লোকদের যে তোমাদের কাছে বিনিময় চায় না দাওয়াতের বিনিময়ে পয়সা চায় না অহুম মুহতাদুন এবং তারা হেদায়ত প্রাপ্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হচ্ছে সে দাওয়াত কাজ করবে এর বিনিময়ে কোনো আদর পাবে না পয়সা চাবে না এরকম ভাবে শর্ত লাগাবে না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পয়সা চায় না তোমরা কারণ পড়তে তো ওই লোকগুলো খুশি হয়ে গেছে আমরা তো পয়সা চাই না কিন্তু সাথে শর্ত আছে অহম্মতুন ওরা হেদায়তের উপর থাকতে হবে এই দুই শর্তের কোন একটি যদি বাদ যায় তার যত সুন্দর হোক শোনা যাবে না সুতরাং কণ্ঠকে যে সমস্ত বক্তারা ওয়াজ করে পয়সা নিয়ে তারা ওয়াজ করে শর্ত লাগায় এমনি যাতায়াত ভরা যায় সেটা আমি আপত্তি করছি না কিন্তু যারা শর্ত লাগায় এত টাকা দিতে হবে কন্ট্রাক্ট করে কোরআনের সুরাইয়াসিনের এই আয়াত অনুযায়ী তাদের বক্তব্য শোনার কোন অধিকার মুসলিম নাই ভাইয়েরা আমার এই লোকগুলো জাল হাদিস তৈরি করে আল্লাহর নবীর নামে এই সিজনে দেখবেন ও শুরু হয়ে গেছে নবী আপনাকে সৃষ্টি কর না করলে কিছুই সৃষ্টি করতাম না এইটা আবার ফার্সি কবিতা আছে मोहम्मद खुदा पैदा न करते जमीनो आसमां पैदा न करते মোহাম্মদকে যদি খুদা পয়দা না করতো আসমান জমির কিচ্ছু পয়দা করতেন না আল্লাহ কি বলছেন কথা ভাইরা আমার জাল হাদিস তৈরি করলো এই হাদিসের কোন ভিত্তি নেই মৌদুল্লাহ আস্তালাহু গ্রহণযোগ্য সমস্ত মহাদিসকে জাল বলেছে ভুল বলেছে এই জাল হাদিসটা তৈরি করেছে দাইলামি জাইলামি একটা কিতাব আছে সুফিদের যত হাদিস যত ভুয়া হাদিস সব দেখবেন রেফারেন্স কিসের দাইলামি এই দাইলামি একজন লোকের নাম চিস্তি কাদেরি নকশাবন্দি এরকম যখন দেখবেন এই লাইনের লোক দাইলামি এই দাইলামি তৈরি করে হাদিস থেকে আরো একটা হাদিস দেখবেন সুফিদের প্রায় বইটি আছে আল্লাহর নবীকে কিরকম ভাবে তারা আল্লাহর অংশ করতে শুনুন হাদিসটা আপনারা শুনবেন আগের থেকে বম্বা হাদিস আবার মনে করবেন না যে সহিদ সোহান আল্লাহ বলতে কারণ হাদিসের তৈরি করলে বুঝাই যায় রং ঢং বেশি থাকে আমি একটা কথা প্রায় বলি অনেকে লুচ্ছামির অভ্যাস আছে ঘরে হালাল বউ থাকা সত্ত্বেও নিজের ঘরে হালাল বউ আছে শুনতে তারপরে ইসলামের অভ্যাস আছে রাস্তা কালা বাইয়ে লোক থাকে উত্তপ্ত করে অথচ তার অনেক সুন্দরী এই লোকটা অভ্যাস আছে তারা কোন সময় নিজের হালাল থাকিয়ে বোধ করে না হারামের মধ্যে মজা বেশি পায় ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল পীরের মরিদ একদল মূর্খ লোক আছে কোরআন এবং হাদিসের সহি কথা বললে তাদের ভালো লাগে না আজ জাল হাদিস ভুয়া কাহিনী রস দিয়ে ছুট দিয়ে সাজিয়ে দিচ্ছে নাটকের বলা যায় তাহলে মা আসলে খুশিতে বাগবাদ হয়ে যায় এইরকম নাট্যকার বাংলাদেশে বহুত আছে এরকম কণ্ঠশিল্পী বাংলাদেশে বহুত আছে দেখবেন এমনি দুরুৎসই হাদিসে বলে দুরুদ শরীফ পড়লে মজা লাগে না সাল্লি আলা মুহাম্মদ আলা মুহাম্মদ মানুষ এটা পড়লে মানুষ সাথে পড়ে না আর বলা হয় মহাপুরুষের সঙ্গে পড়ুন সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে কামালিহি দেখবেন যে পড়া শুরু হয়ে সবাই অথচ কোন দুরুদ শরীফ এটা ইরানের একজন কবি ছিল তৈরি কবিতা এই কবিতা মানুষের মধ্যে যতটা স্থান লাভ করেছে আল্লাহর নবীর নিজের শিখানো গুরুত্বে পর্যন্ত স্থান লাভ করতে পারে নাই কারণ ওই একটাই হারামে মজা বেশি হালালি কি নাই শহীদার মধ্যে মজা লাগে না বানানোর মধ্যে কি লাগে আল্লাহর নবীর শিখানো আছে সকাল সন্ধ্যার দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠার দোয়া খাওয়ার দোয়া বিকেলের দোয়া সময় দোয়া নামাজের দোয়া এই দোয়া নামাজের পরে কি দোয়া আছে আপনার প্রতি সময় আমাদের বলে আপনারা শুনেন কিতাবুদ দোয়া লিখে দিয়েছি সবগুলো এইটা পড়লে মজা লাগে না পরে নাকি আর ইমাম সাহেব সুর দিয়ে আল্লাহ আমিন রব্বানা আজালামনা একটা দোয়া পড়ল সবাই মিলে মনে করে ধরল করলো নবী করেন নাই হাতিতে নাই কোরআনে নাই এটা করলে সবাই খুশি হয়ে যায় কারণ সুন্নাত মজা লাগে না মজা লাগে কি সেই আমি এর চেয়ে জঘন্য পারি নাই সেজন্য বন্ধু বললাম যদি এর চেয়েও খারাপ কোন দৃষ্টান্ত থাকত একটা শুকর একে কি গোসল করানো হয় সাবান দিয়ে গোসল করান আতর গোলাপ লাগান এরপরে বাগানে ছেড়ে দান সেই বাগানে গিয়ে ফুলের গ্রান নিয়ে পায়খানা তালাশ করবে পায়খানাই তালাশ করবে কারণ শুকুরের অভ্যাস পায়খানা তালাশ করা ঠিক এরকম ঘরে আপনি কোরআন হাদিস দিয়ে যত বুঝাবেন এক শ্রেণীর গোম্বাগিরের গোমরা মুরিদ অত মূর্খ লোকের আছে কোরআন হাদিস তারা মানতে রাজি না তালাশ করে কোন জায়গায় কোন আছে আছে চন্দ্র পুড়িয়েছে আলু পুরি পেঁয়াজ পুরি চন্দ্রপুরি অলিপুরি গলিপুরি ডালপুরি যত পুরি আছে এইসব পুরীরাই ইসলামের সর্বনাশ করতে পুড়ে ফেলেছে ভাইয়েরা আমার জাল হাদিস তৈরি করেছে শুনুন আনজাবের ইবনে আব্দুল্লাহ قال كنت يا رسول الله بأبي أنت وأمي জাবের থেকে বলি জাল হাদিস কি সুন্দর করে সাজাইছে শুনুন জাবের বললেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার মা বাপ আমার উপরে কোরবান হোক আন আখবিরনি আন আফদালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই ব্যাপারে আমাকে বলুন কলা আল্লাহর নবী বললেন জাল হাদিস জাবের হে জাবের ইন্নাল্লাহ শিয়াই নূর মিন নূরিহি নিশ্চয় আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তৈরি করেছেন তার নিজের নূর দিয়ে ইয়াদুর এরপরে সেই নূর ঘুরতে রয়েছে ঘুরতে রয়েছে কাউনের মধ্যে ঘুরতে রয়েছে ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سمان ولا أرض ولا سماء شمس ولا قمر ولا জিন্ন ولا إنس এই সময় কোনো লৌহ ছিল না চন্দ্র সূর্য ছিল না জান্নাত জাহান্নাম ছিল না চন্দ্র ছিল না সূর্য চন্দ্র ছিল না জিন কিছু ছিল না এই সময় তোমার নবী নূর তৈরি করেছে আল্লাহর নূর দিয়ে এরপরে ফালাম্মা রাদা ইয়াকুল খালকা আল্লাহ তাআলা যখন অন্য অন্য মানুষ সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন ওই নূরটাকে আল্লাহ তারা ভাগে ভাগ করেছেন এরপরে ফাখালা কামিনাল আল প্রথম অংশ দিয়ে কলম তৈরি করেছেন দ্বিতীয় অংশ দিয়ে লৌহ তৈরি করেছেন সাল জান্নাত অন্নার আর তৃতীয় অংশ দিয়ে জান্নাত তৈরি করেছেন সুম্মা কুসমার আহমাত এরপরে চার নম্বরটাকে আবার চার করেছেন ভাগ করে তারপরে কামিনাল আব্বারে নূর আফসাল মমিনিন প্রথম অংশ দিয়ে মমিনদের চোখের নূর তৈরি করেছেন অমিরাসানি নূর আর দ্বিতীয়টা দিয়ে মমিনদের কলবের নূর তৈরি করেছেন আর তা হচ্ছে মারেফাত ওহ মারেফাতুল্লাহ আমিনাসে নূর ইনসিহিম আর তিন নাম্বারটা দিয়ে তৈরি করেছেন তাদের নূরে উন্স আল্লাহর সঙ্গে মহাব্বতের নূর এরপরে চার নাম্বারটা দিয়ে তৈরি করেছেন কাশফুল খফা চার নাম্বার দিয়ে তৈরি করেছেন লেখা হয় না এখানে এরকম ভাবে এইভাবে ভ্যাকসিন করেছে এই হাদিসটা তারা তৈরি করেছে খফা আলবাস নামে একটি কিতাব ওখানে বলা হয়েছে ফিমা ইসলাম আলা হাদিস আল আনসারাতুন নাস ইসমাইল আল আজলুনি এই কিতাবে আনা হয়েছে এই হাদিসটা সম্পর্কে কেরাম হ্যাঁ হাদিস এই হাদিসটা মিথ্যা এর কোনো ভিত্তি নেই আল্লাহ নবীর নামে তৈরি করা হয়েছে এরকম ভাবে মুসনাদে মুসান্না আব্দুর রাজাকের রেফারেন্স দেওয়া হয়েছে অথচ সেই কিতাব এটা নাই তৈরি করা হয়েছে আনহু গ্রহণযোগ্য আলেম এটা বয়ান করেন নাই কামা আন্নাহু লাইসা ফি মিন কুতুবিল মুতামাদা গ্রহণযোগ্য কিতাবে এটা উপস্থিত অস্তিত্ব নেই এই কিতাব দিয়ে এই হাদিস দাল হাদিস তৈরি করে এই যে ভাগ করলো প্রথমে আল্লাহর নূর থেকে নবীর নূর সেই নূরকে চার ভাগ করলো সেই এক ভাগ বিভিন্ন ভাগ তৈরি করলো এইভাবে সব তৈরি করলো এইভাবে সব মিলে আল্লাহ সব মিলে কি হিন্দুদের সর্বেশ্বরবাদ এইভাবে তৈরি করেছে সব কিছুই আল্লাহ কারণ এইভাবে আল্লাহর অস্তিত্ব থেকে সব অস্তিত্ব এজন্য বলে নকি খুদার নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা এই জাল হাদিসকে কেন্দ্র করে এরকম অনেক স্লোগানে যদি তৈরি করেছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ হচ্ছেন এক এক তার কোনো অংশ নাই আল্লাহর অংশকে বিভক্ত করা যায় না আল্লাহর কোনো অংশ ছাড়া যায় না আল্লাহ আল্লাহর মতো আল্লাহর সাদৃশ্য কিছু নেই এই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এই অনেক জাল তৈরি করেছে নবীর সানে আ নবীর সানে কি বলছে আল্লাহ নবীরা কি বলেছেন আনা আহমদ বেলা মিন আনা আনা আরব বেলা আইন আমি আরব তবে আইন ছাড়া আইন র বা মানে আরব আইন থাকে তার মানে তারা বলতে চায় গেহি খোদা সেহি মুর্শিদ মোহাম্মদ আনা আরব বেলা আইন আমি আরব আইন ছাড়া আইন ছাড়া আরবের আইন বদলে থাকে রব মানে আমি রব ভাবে আনা আহমদ বেলা মিম আমি আহমদ মিম ছাড়া আহমদ মিমটা বাদ দিতে থাকবে আহাদ আমি আহাদ কুল হু আল্লাহ আহাদ আহাদ কার নাম আল্লাহ নবী নাকি বলেছেন যে আমি আহমদ মিম ছাড়া আমি আরব র আইন ছাড়া আর এই কারণেই কোন কবিরা তর্ক করে আহমদের ওই মেনের ফোটা তুলে দেরে মন দেখবি সে ঠাই করছি বিরাট আহাদ নিরঞ্জন আহমদের মিনটা ওই আহমাদের মধ্যে আহাদ আছে আহাদে আহমাদ রাজধানের বইতে আছে গান আছে আহাদে আহমাদ মানে আহাদ আর আহমাদ একই জিনিস এইভাবে আল্লাহর সঙ্গে নবীকে মিলিয়ে দেওয়া হয়েছে আমি এজন্য শুরুতে বলেছি খ্রিস্টানরা তাদের নবীকে আল্লাহর পুত্র বলেছে আর আমাদের এই আশেকেরা সুদেরা আল্লাহর পুত্র বানায় না আল্লাহর সঙ্গে মিলে দিয়েছে আল্লাহ বানিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে আরো কত জাল হাদিস আমি কয়টা শুনাবো এরকম ভাবে বহু জাল হাদিস তৈরি করে এই উম্মাতের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে একটা সই হাদিস আছে কুতিবুত্তু নবীয়ান ওয়াদ মুবাইনাল মায়াত তিন আমি আল্লাহর কাছে নবী লিখিত যখন আদমের অস্তিত্ব ছিল মাটির ভিতরে সেটাকে জালহাজ তৈরিকে বলা হয়েছে কুন্তু নবীর আমি নবী ছিলাম তখন আল্লাহর নবীকে কি জানানো হয়েছিল আল্লাহর নবীকে নবীর আগ জানানো হয় নাই সরাসরি অনেকগুলো হাদিস আছে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন এমনকি নবুয়া প্রাপ্তির পরেও আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম খাদিজার কাছে এলেন খাদিজা রাবি আল্লাহ আনহা তাকে নিয়ে গেলেন সেই ওরা কাবিন নৌফলের কাছে ওরা কাবিন নৌফল তখন বললেন সেই ইব্রাহিম ফেরেস্তা যে মুসার কাছে সাহাবান নামুস এ হচ্ছে নামুস ফেরেস্তা নামুস হেবরু ভাষায় জিব্রাইলকে বলা হয় এ হলো সেই নামুস বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে মুসার কাছে আগমন করতো এরপরে সে অর্থ বলেছিল হায় আফসোস আমি যদি তখন শক্তিশালী যুবক থাকতাম যখন তোমাকে তোমার লোকেরা বের করে দিবে বের করে দিবে আল্লাহ নবী সাল্লাম আমাকে তারা বের করে দিবে ওরাকা বলেছিল হা হা তুমি যে সন্নি আগমন করেছো এই মিশন নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে তাকে বের করে দেওয়া হয়েছে তার কমের লোকেরা তাকে জুলুম করেছে নির্যাতন করেছে তোমাকেও তাই করা হবে এর কিছুদিন পরে ওরা মরে গেছে আল্লাহ নবীর সঙ্গে সে আচরণ করা হয় নাই আমাদের এই লোকগুলোর দাবি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মানুষ ছিলেন নাকি আল্লাহর নবীকে আগে তৈরি করা হয়েছে সহি হাদিসে কি বলছে শুনুন সুনানের তিরমিজি তিন হাজার তিনশো উনিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না খালাক কলম আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে কাকে সৃষ্টি করেছেন কলম আউতুব আল্লাহ তালা বলেন লেখো সকাল মা কলম জিজ্ঞেস করলো কি লিখবো قال اكتب القدر ما كان وما هو كائن الى الابد লেখো যা হয়ে গেছে এবং স্থায়ীভাবে যা হবে তা সব লেখো কলম সৃষ্টির ইতিহাস পাওয়া গেল এরকম ভাবে হ্যাঁ এটা ভিন্ন বিষয় আমি বিষয়গুলো ক্লিয়ার করছি আকিদার বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন অংশ নন আল্লাহর মাখলুক আর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অতএব আল্লাহ পরে মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কি এটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাকাম তবে আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না আমি বুঝাবার জন্য বলেছি আল্লাহর পরে নতুবা আল্লাহর পরে বলাটা ঠিক না কারণ ভালো করে বুঝুন আপনি যখন বলবেন হুজুরের পরে এই লোকে ইচ্ছান তার মানে দুপুরের সঙ্গে মিল আছে মৌলিক বিষয় মিল পরিমাণে বেশ কম তখন বলা হয় তুলনামূলক যদি দুইটা জিনিসের মৌলিক বিষয়ে এক হয় পরিমাণে বেশ কম হয় তখন বলা হয় কি অমুকের পরে অমুকের স্থান আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কিরকম কোন মিল আছে তাহলে নবীর পরে আল্লাহর স্থান এই কথার বলাটাও ঘেরান আসে মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিকে এটা আমাদের পরিষ্কার আকিদা আমরা একথা বলছি না তিনি আমাদের একেবারে সাধারণ মানুষ তিনি মহামানব অতিমানব না আবার এরা আবার অতিমানব বলে মহামানব আমি এটা কিন্তু ধরুন এইভাবে মোহাম্মদুন বাশারুন লাকিন ওয়া ওয়া নাহনু হাজার রাস্তায় পাওয়া যায় আর বাইতুল মুকাররামের কোটি কোটি টাকা দামের পাথরের দোকানে পাথর পাওয়া যায় দুই পাথর কি এক তাহলে বোঝা গেল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম মানুষ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন কে মোহাম্মদ সাল আলাইসাল্লাম আমরা এটা প্রমাণ করব আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন শুনুন আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন আনা সৈয়দ আদম আমি বনি আদমের সন্তান আদমের সন্তানদের মধ্যে আমি সর্দার আমি আদমের সন্তানদের মধ্যে সর্দার আদমের সন্তানদের মধ্যে এই কথা বলেন নাই আমি আল্লাহর অংশ আল্লাহ নবী বলেছেন আনা সৈয়দু বলদে আদম আমি আল্লাহর আদমের সন্তানদের মধ্যে একজন সর্দার এই আদেশগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনায় আনতেছি ধারাবাহিক আলোচনা চলছে সেগুলোতে আসবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করছিলাম আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম নিজে মানুষ ছিলেন এবং সে কথাই বলেছেন এই মানুষ রচন্য মানুষের রসুল উঠিয়েছেন কোরআনের বহু আয়াতের উপরে রয়েছে কোরআনের এক এক আয়াত শুনুন সোরা এক কাহাফের একশত দশ নম্বর আয়াত বলছেন উল আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করে বলুন আপনাকে লোকেরা আল্লাহর অংশ বলছে আপনাকে লোকেরা আলিমুল গায়েব বলছে আপনাকে হবি খ্রিস্টান দিচ্ছে একদম দাঁড়িয়ে আল্লাহর সাথে দিচ্ছে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে বলুন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ তোমাদের পিতা মাতা আছে আমারও পিতা মাতা আছে তোমরাও যেন খাওয়া দাওয়া করো পায়খানা করো আমিও তাই করি ইন্নামা আনা বাসার মিশ্রকম তোমাদের আমার স্ত্রী সন্তান আছে আমার স্ত্রী সন্তান আছে বলা কিন্তু পার্থক্য হচ্ছে এই ইউহা ইলাইয়া আমার কাছে বহি আসে এরকম ভাবে সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন খালি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না সব নবীরা মানুষ ছিলেন কোরআন বলছে সমস্ত উম্মাদকে সমস্ত জাতিকে তাদের রসুলরা বলেছেন লাহুম রসুলুহুম তাদের রসুলরা বলেছেন ইন নাহনু ইল্লা বাসারুম মিসকুকুম আমরা তো তোমাদের মতই মানুষ তোমাদের মতই সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াত এমনি ভাবে কোরআনের সুরাল মোমিনুন এর তেইশ নম্বর বলা হয়েছে কুফাররা বলতো মা ইল্লা বাসারুম মিসলুকুম সে কেমন মানুষ তো তোমাদের মতো একজন মানুষ ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু তোমরা যা খাও তার থেকে সেও খায় মিম্মা তাশরাবুন তোমরা যা পান করো এর থেকে ওই সেও পান করে আতাতুম বাশারান তোমরা তোমাদের মতো একজন মানুষকে মান্য করো ইদাল্লাহ খাওয়া তুমি ধ্বংস হয়ে এই কথা বলতো তারা বোঝা গেল আজকে যারা আল্লাহর নবীকে মানুষ বলে স্বীকার করে না আল্লাহর নবীকে মানুষ বলে আশ্চর্য করে সেই লোকগুলোর পূর্বপুরুষদের নাম কি যুগে যুগে কাজ এবং মুশ্রিকরাই আত্মপোষণ করেছে এমনি ভাবে কোরআনের সুরায় সোয়ারা এর চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন মা আন্তা ইল্লা বাসরুম মিস্তুনা লোকেরা কাফের লোকেরা বলতো যে তুমি তো আমাদের একজন মানুষ তুমি যদি সত্যবাদী হও আল্লাহ এমন কিছু নিয়ে আসলে আমরা শুধু তাই না সুরায় সোয়ার একশো ছিয়াশি নাম্বার করা হয়েছে কুফারা মজাক করতো মা আংতা ইল্লা আসারুম তুমি তো আমাদের মতো একজন মানুষ আমরা মনে করি তুমি সত্যবাদী হও আসমান থেকে একটা টুকরা আমাদের ফেলাই দাও এইরকম মজা করতে তারা কাফেররা মনে করত মানুষ কেন আমার রসুল হবে এখনো যারা আল্লাহর নবীকে মানুষ বললে আশ্চর্য হয় সেই লোকগুলোর পূর্বপুরুষের নাম কি কোরআনে পরিষ্কার বলা আছে কুফার সুরায় ফুরকান পড়ুন সাত এবং আট নম্বর আয়াত তারা বলতম ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল এ কেমন রসুল মা লিহাদার রাসূল কেমন রসুল ইয়াকুলু তাআম এ খানা খায় ওয়া ইয়ামশি ফিল বাজারেও যায় কোরআনের আয়াত আল্লাহ পরিষ্কার করে বলেছেন এই কুফাররা যুগে যুগে কথাই বলেছে বর্তমানের কুফাররা যেরকম বলে আগের যুগের কুফাররা একই রকম বলেছে কেমন রসুল রসুল এবার খানা খায় নাকি রসুলের বিয়ে করে নাকি এক মৌল শাহ মসজিদের ইমাম তো বিয়ে করেছে মিষ্টি আসছে মসজিদের মুসলিমদের মুসলিমের খাওয়াইবে কয়েকজন মুসলিম বলো সর্বনাশ ইমাম সব বিয়ে করেছে না কি করবো না চলে গেছে কয়েকজন ভালো মুসল্লি তারা বলল না না ইমাম সব বিয়ে করলেও আমাদের মতো বিয়ে করে নাই তাহলে এই বিয়া আমাদের মতো বিয়া না তোমরা থাকো কয়েকজন রইল বছর খানে ইমাম সাহেব আবার মিষ্টি দিয়ে হয়েছে এখন ওই প্রশ্ন ভাগে আছে আরে বেটা মনে করছিলাম তুমি বিয়ে করে সারা করেছো আমার বিয়ে করেছো তোর নামাজ বলবো না ভাইরা আমার আমাদের সমাজে একদল মানুষ মনে করে রসুন কি মানুষ নাকি একজন মানুষ হবে কেন কোরআন এদের চরিত্র সুন্দর তুলে ধরেছে কোরআন বলতে রসুল এ রসুলের কি হলো এটা কেমন রসুল ইয়াকুলুত্তহাম মানে খায় মানে খাদ্য মানে চলে আসওয়াক মানে বাজার বাজারেও যায় কেমন রসুল লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাআহু নাযীরা আচ্ছা যদি রসুল হয় তো তার ফেরেশতা কেন চলে না আল্লাহর রসুল সাল্লাম বলতেন সুরায় সহি বুখারি চারশো এক নম্বর হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী একবার সালাম ভুল করে ফেললেন একজন যুবক এসে বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ কি কমে যাচ্ছে না ভুল করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নামাজ না বলি তার বস্তু ভুল করেছি আমি তোমাদের মতো একজন মানুষ আনফা কেমন আনফাও না তোমরা যেমন ভুল করো আমিও সেরকম ভুল করতে পারি ফাইদা তু যখন আমি ভুল করি কিরু নি তোমরা আমাকে স্মরণ করে দিবা আমাকে স্মরণ করাই দিবা সই বোখারি চারশো এক নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল আল্লাহ রসুল আর বলছেন হাদিস পড়বেন কোন পীর কি বললো কোন মিথ্যা ভণ্ড প্রতারক আসে সোল তৈরি করে এই যে পকেট পূরণ করলো হাতির মতো একটা বলি তৈরি করলো দেখেন নাই ঢাকার আসে আসুন বিশ্ব আসে আসুন নবীর সাহাবিরা খানা খাইতেন কম মানে খেতে খেতে কি একটা হাতির মতো বটি হয়ে গেছে জল হস্তিও ফের এই জল হস্তি আর গন্ডার মাথা লোক আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার বলেছেন শুনুন ভালো করে হাদিস গুলো পড়ুন আল্লাহ নবীলাম বলছেন তোমরা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মামলা নিয়ে আসো বিভিন্ন মোয়ামাত নিয়ে আসো মোকদ্দমা দায়ের করো তোমাদের মধ্যে এমন কিছু পটুলক আছে যারা একজনের চার একজন বেশি বেশি ভালোবাসা সাজিয়ে পারে অনেক সময় এমনটা হয় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না আর যে মিথ্যাবাদী সে কথা সাজিয়ে গুছিয়ে প্রমাণ পেশ করে সে কথা উপস্থাপন করে এরকম হতে পারে এরকম কোন বাক কটু এরকম কোন ব্যক্তির কথা আমি তোমাকে কারো হক অন্য কারো পক্ষে ফয়সালা দেই তাহলে জেনে রাখো তার জন্য হালাল হবে না আমি তার জন্য আগুনের টুকু দিয়ে দিলাম পালাইয়া সেখানে গ্রহণ না করে আল্লাহর নবী পরিষ্কার করিয়ে দেন আমার কাছে বিচার নিয়ে আসো তোমাদের মধ্যে কেউ বাকপটু কথা বলে আমাকে হয়তো কি করবে আমাকে ফেলবে আমি হয়তো রায় দিতে পারি তার পক্ষে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কি বলবে এখানে আল্লাহ কি এরকম রায় ভুল দেয় নাকি আল্লাহর অংশ বানিয়ে দিল এরকম ভাবে আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সুরা ফোরকুল আয়াতে আল্লাহ তালা পৃথিবীতে জগৎ যত নাবি রসুল পাঠিয়েছেন সব নাবি রসুলরা খাওয়া করতেছেন পেশাব পায়খানা করেছেন আমাদের নবী পেশাব পায়খানা করতেন না খাওয়া দাওয়া করতেন না স্ত্রী ব্যবহার করতেন না কোরআন বলছে আন্না রসুল্লাহ আজমাইন সমস্ত নবী রসুলগণ মানুষ ছিলেন যাদের কাছে নবী রসুল পাঠানো হয়েছে তারা যে রকম ছিলেন সেরকম রসুল পাঠানো হয়েছে আল্লাহর নবী যদি ফেরেস্তা হতো মহান করত সালমান ফার্সি থেকে হাজির প্রণীত মক্কার কাফেররাও উপহাস করত ইন্নাও হাদার রজুল ইয়াল্লিমুকুম কুল্লা শাই তোমাদের নবী ওই ব্যক্তি মাসা আল্লাহ তোমাকে সব শিক্ষা দেয় হাততাল খারা এমনকি পায়খানা করা এটা মজা করেছে তোমাদের নবী তোমাকে এত বোকা মনে করে পায়খানা করা হাগামোতাও শিক্ষা দেয় উপহাস করে বলেছে এই লোকটা তোমাদেরকে সব শিখায় হাততাল খারা আমাকে আল্লাহ নবীর সাহাবিরা নবীর ছাত্র তারা কথা একজনে বলছে এখন লুফিনে আর একটা বলো ওদের হাত ঠিকই ঠিক বলেছ আজাল ঠিকই বলেছ আমাদের নবী আমাদেরকে হাকামতাও শিখিয়েছেন কারণ হচ্ছে এই আমরা এগুলো জানতাম না আরবের লোকেরা আরবের লোকেরা খালি ঢিলে ব্যবহার করত এরপরে গোসল করত না এরপরে ঘামিয়ে যেত এরপরে ঘামের সঙ্গে পায়খানা দুর্গন্ধ ছড়িয়ে পড়ত আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা দিলাত ব্যবহার ব্যবহার করো ডান হাতে ইস্তেঞ্জা করবে না এরকম ভাবে আমাদেরকে গোবর দিয়ে লেজ দিয়ে নিষেধ করেছেন এইভাবে আমাদের নবী পায়খানা পেশা কেমনে তা পর্যন্ত শিক্ষা দিয়েছেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মানুষ না হতেন তাহলে এইগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা আল্লাহ তারা শিক্ষা দেওয়ার জন্য এরকম রসুল পাঠিয়েছেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ যুগে যুগে যত নাবি রাসুল পাঠিয়েছেন সব নবী মানুষ পাঠিয়েছেন তারা খাওয়া দাওয়া করত এই জন্য কোরআনে সুরা আম্বিয়ার আট নাম্বার বলা হয়েছে ওমা জালনাহুম জাফাদান লা ইয়াকুলুনা তাআমা ওয়া মা কানু খালিদিন আমি কোন নবী রসুলকে এরকম পাঠাই নাই যে তারা খাবার খেত না আমার কানু খালিদিন এবং তাদের কাউকে চিরস্থায়ী বানাই নাই সবই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ভাইয়েরা আমার এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবী যখন মানুষ তাহলে মানুষ যা দিয়ে তৈরি নবীও তা দিয়ে মানুষ তৈরি কি দিয়ে মাটি দিয়ে শহীদ মুসলিমের সাত হাজার ছয়শ আটাত্তর আটাশি নাম্বার হাদিস পড়ুন পরিষ্কার বলা আছে আনায়েশ আল্লাহ আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন মালাইকাদেরকে ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করা হয়েছে অখলিকাল জান্নু মার জিমিন নার আর জিনদেরকে আগুনের নির্দাস থেকে তৈরি করা হয়েছে অখুলিকা মিম্মা উসিফা লাকুম আর আদমকে তৈরি করা হয়েছে ওই জিনিস দ্বারা যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে কোরআনে বলা হয়েছে হাদিসটা আছে বোখারির সাত হাজার ছয়শ সাতাশি নম্বর হাদিস এমনি ভাবে সহি নবী সাল আলাই সাল্লাম বলেছেন আনা সৈয়দ উলদে আদম ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিবসে আদমের সন্তানদের মধ্যে আমি হচ্ছি সর্দার আমার সন্তানদের মধ্যে আমি আদম সন্তানের সর্দার আমার বলেছেন আব্বল মাইন সুপান হুল কবরু আমি তার জন্য সর্বপ্রথম কবর চেরা হবে মানে আমাকে প্রথম উঠানো হবে কেয়ামতের মাঠে আব্বাল সাফিন আব্বাল মুসাফিন আমি প্রথম সুপারিশকারী হব এবং আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে সেই মুসলিমের ছয় হাজার উনাশি নম্বর হাদিস আবু দাউদের চার হাজার ছয়শ নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুলাম যে বংশ পরিষ্কার করে দিচ্ছেন আমাদের সমাজে একদল লোক করাইতো একশো তিরিশ ফরজ চার কুচি চার ফরজ ছোটবেলা যারা বুড়া তারা জানেন চার কুচি চার ফরজ পড়েছেন আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানতাম না যে চার কুচি চার ফরজ তো করলাম কি জিনিস এটা যে পড়াইলো তাকে জিজ্ঞেস করলাম যে চার কুচি চার ফরজ কি সে নিজেও জানে না পরে জানলাম যে শিয়াদের একটা আকিদা আছে চায়ের কুর্সি মানে আল্লাহর নবীর বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম এই চারটে জানা হলো ফরজ এর নাম চায়ের কুর্সি আসুন আল্লাহর নবী নিজের বংশ এদিকে একদিকে বংশ ফরজ হলায় আর একদিকে মানুষ জানে না তো মানুষ তাহলে বংশ আসলো থেকে মানুষের বংশ কেন বয়ান করছো বয়ান করবো আল্লাহ নবী নওয়াজ ইহুদি খ্রিস্টান বলো আল্লাহর অংশ বা আল্লাহর কথা বলে দাও আল্লাহর নবীন নিজে বংশ পরিচয় করেছেন সহি মুসলিম ছয় হাজার সত্তর নম্বর হাদিস তিরমিজি তিন হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাম বলছেন ইন্নাল্লাহ হাস্তাফা কিনানাতা মিন ইসমাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কেনানাকে নির্বাচন করেছেন মনোনীত করেছেন অস্তাফা কুরাইশন মিন কেনানা আর কেনানার সন্তানদের মধ্য থেকে কুরাইশকে মনোনীত করেছেন অস্তাফা মিন কুরাইশিন বনি হাসেম আর কুরাইশের থেকে আর বনু হাসেমকে মনোনীত করেছেন অস্তাফানি বনি হাসেম আর বনু হাসেমের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন আল্লাহ নবী ক্লিয়ার করেছিলেন আমি নির্বাচিত বনি হাসেম থেকে বনু হাসেম কোরাইশ থেকে কোরাইশ কেনানা থেকে কেনানা ইসমাইলের বংশ থেকে এইভাবে বংশ পরিষ্কার করেছিলেন এরপরে আল্লাহ সুবাহান সুরা আল ইমরানের উনষাট নম্বর আয়াত পরিষ্কার করে দিয়েছেন ইন্না মাসালা ঈসা আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন ঈসা আলাইহিস সালামও মাটির তৈরি আল্লাহর বান্দা ছিলেন আল্লাহ ছিলেন না খলা কাহমিন তুবাহিন আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন পরিষ্কার হয়ে গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমাদের নবীজি কি ছিলেন মাটির তৈরি ছিলেন মানুষ ছিলেন না ছিলেন না আল্লাহর তৈরি ছিল এই জাল হাদিস তৈরি করে ভুয়া হাদিস তৈরি করে আমাদের সমাজে একদল মানুষ বাহ্যিকভাবে দাবি করে আশিকে নবী আর সাধারণ লোকেরা গুম্বা হয়ে পিছনে পড়ে যায় এই লোকগুলো চিন্তা করে না আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম যেই দিন কায়েমের জন্য সারা জীবন লড়াই করেছেন আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম যুদ্ধের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম মাথা ভেঙেছেন দান দান শুরু করেছেন যেই দিন প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছেন সেই দিন কায়েমের জন্য এদের সামান্য কোনো চেষ্টা নেই আর রবিউল আব্বাল মাস এলে পরে সব জায়গায় ঘরে ঘরে মিলাদ সমাপ্ত সমাপ্তি সকলিদের সেরা নবী আপনারা হাদিসের কাপগুলো খুলে দেখুন সব কিভাবে যত ঈদ আছে সবগুলোর বয়ান আছে ঈদ উল ফেতর ঈদ উল আবহা এমনকি জুমার দিনকে ঈদ উল ঈদ করা হয়েছে তাও হাদিস উল্লেখ আছে এত কিছু যেখানে উল্লেখ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ঈদের উল্লেখ নাই কারণ থাকে এই শ্রেষ্ঠ ঈদ তৈরি করেছে সুবিরা একদল ভণ্ডেরা একদল বিদাসীরা এরা মূলত আল্লাহর নবীর দিন থেকে মানুষকে সরিয়ে দিতে এমনি পারে না এই জন্য সুকৌশলে এই সব ব্যস্ত থাকো আর কুফাররা তোমাদেরকে ক্ষমা মারলে পারবে না শান্তি ধর্ম ইসলাম এখানে কোনো মারামারি নাই ভয় দেখানো যাবে না দেখেন না গত দেখাইলাম কিতাবে এই দেশে আমরা লিখে দিয়েছে আল্লাহর নবী বলেছেন মুসলিম মুসলিমান কোন মুসলিমের জন্য হালাল না অবৈধ নয় কোন মুসলিম প্রদর্শন করা সামাটা ভীতি দেখানো ভয় দেখানো নাই এটাকে নিয়ে গেছে কোন মানুষ ভয় দেখানো হারাম কোন মানুষকে ভয় দেখানো যাবে না মুসলিমের জায়গায় মানুষ বেশি কিছু করা লাগে না একটুখানি ঘুরে দিয়েছে এইরকম সূক্ষ্মভাবে এই মুসলিম জাতি ভ্রান্ত করা হয় মুসলিম জাতি যাতে করে আল্লাহর নবীর সুন্না দিন কায়েমের জন্য সমর্থক ঝাঁপিয়ে না পড়ে সেজন্য তাদের আশেকেরা সম্মেলন করো মিষ্টি খাও আর ঘুরে থাকো কারণ মিষ্টি বেশি খাইলে ঘুম বেশি আসে ডায়াবেটিস ধরে এই জন্য দেখবেন একটা হাদিস উপায়ন করা হয় খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত কোন বোখারের একটা হাদিস আছে অন্যরকম সেখানে বলা হয়েছে আল্লাহ নবী ইউহেবুল হালুয়া বলে আল্লাহ নবী এমনি হালুয়া এবং মধু পছন্দ করতেন এটা খাওয়ার বড় কথা না এইরকম ভাবে নিজেদের খাওয়ার যে কৌশল আছে সবগুলো তৈরি করেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম যেই খতম চালু করেন এরা খতম তৈরি করেছে মানুষ মরলে পরে আমি এখন বলি এটা যেটা প্রায় বলি যে একটা নাপিত খুশি হয় যখন শোনে তার মহল্লায় একটা শিশু জন্মগ্রহণ করেছে কারণ নতুন মাথা খাইলে খুশি পাওয়া যায় আর এলাকার মোল্লাজি খুশি হয় যখন শোনে শোক সম্বাদকে মারা গেছে মুখে তেল দেয় আর মনে মনে ভাবে এই তো খতমের জবাব পাওয়া যাবে এরপরে তিন দিন পরে আর এক খতম খাসি খাওয়াবে এরপরে চল্লিশ আর দিন সার গরু খাওয়াবে শকুন যেরকম ভাবে মরা গরু খুঁজে বেড়ায় এই শকুন গুলো তেমনি ভাবে মরা মানুষ খুঁজে বেড়ায় কোন ঘরে দাওয়া আনা গেল খতম কেমনি করবে শকুনের মতো ছাড়িয়ে পড়েন করার জন্য আল্লাহর নবীকে এই খতম করাইছেন পয়সা দিয়ে আমি বারবার বলে থাকি এই কোরআন খতমের বিনিময়ে পয়সা নিয়ে কোরআন খতম করা পয়সা নিয়ে ধোয়া পড়ানো অভিযোগ করানো সম্পূর্ণ হারাম যে পড়ে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে খুলে দেখুন তার ছেলে মার কোরআন সুরা বাকার একচল্লিশ নম্বর পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি করে সেও হারাম কাজ করে যে করায় সেও হারাম কাজ করে মানুষ মরলে পরে দোয়া করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া শিখেছি কে এটা সন্তান এইভাবে দোয়া করবে আপনি আমি কিরকম দোয়া করবে তাও শিখানো আছে আল্লাহ তালা বলছেন রব্বানা গফিরানা বলে ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান মুমিনরা তাদের অপর ভাইয়ের জন্য কিভাবে দোয়া করবে কোরআন বলছে তারা এই দোয়া করে রব্বানা গফির লানা হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো বলে না আমাদের ওই ভাইয়ের ক্ষমা করে দাও আল্লাদিনা তারা আমাদের আগে ইমানের সঙ্গে মরে গেছে এই দোয়া কার এই দোয়া করতে পয়সা লাগে এই দোয়া করতে পয়সা লাগে না কিন্তু এই দোয়াতে খুশি না এখানে একটি কাহিনী যেটা আগে বললাম যে লুচ্চা যারা তারা কি হয় না হালাল করতে খুশি না হারাম না হইলে মজা লাগে না আল্লাহর শিখানো দোয়ায় মজা লাগে না হুজুরা আসবে এরপরে একটু মিলা করবে ভাই লাইফ আসতেছে ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আগামী তুমি আলোচনা হবে এগুলো আগামী ইনশাল্লাহ আল্লাহ নবী গায়েব কিনা এ বিষয়ে কোরআনের অনেক আয়াত আছে আমার কিতাবুল আকায়েদের মধ্যে সব এগুলো আজকে আলোচনা করলাম এগুলো কিতাবুল আকায়েদের সবই আছে দলিলগুলো সব দেওয়া আছে এরকম সামনে তো আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর নবী আলেমুল গায়েব ছিলেন কিনা এরকম ভাবে আল্লাহ রবি হায়াত নবী জীবিত কিনা অনেকে আছে হে নবী বসে দেখো সবই আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ ক্লিয়ার করবো আকিদার বিষয় আপনি এবাদত কম করেন কিন্তু সহি আকিদে নিয়ে করেন আল্লাহ কবুল করবেন আর সেরেক নিয়ে এবাদত করলে আল্লাহ কবুল করবে এই জন্য বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই আমি আজকে ক্লিয়ার করেছি আল্লাহ আল্লাহ আল্লাহ আলাহাদুসামাদ তিনি আল্লাহ তার সমতুল্য তার সমকক্ষ তার সাদৃশ্য কোনো কেউ নাই আল্লাহর সঙ্গে তার কোনো মিল নাই আল্লাহর অংশ দিকে তৈরি হয় নাই বরং বাকি সব মাখলুক এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটাই আল্লাহ নবীর মর্যাদা এর বাইরে বাড়াবাড়ি করার সুযোগ নেই ছাড়াছাড়ি কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহান আমাদের সমস্ত বিষয়গুলিকে বুঝার এবং আমল করার দান করুন আমি এখন থেকে আমাদের তোমার লেকচার সারা দুনিয়ায় যে ভাইরা শুনেন আপনারা সরাসরি লাইভ শুনতে পাবেন আমাদের মার্কাজের নামে ইন্টারনেট রেজিস্ট্রেশন করা হয়েছে Markaz radio dot listen to my radio dot com এটা আপনারা ওখানে লাগানো আছে বিভিন্ন জায়গায় এটা দেখে নেবেন এই ঠিকানা আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা বাইরে আছে তাদেরকে পুরা দুনিয়া থেকে আমাদের অনেক ভাইয়েরা যা রিকোয়েস্ট করেছে যে আমরা সরাসরি তোমার লেকচার শুনতে চাই আপনারা যারা যেদিন আসতে না পারবেন সেদিন আপনারা সরাসরি শুনতে পারবেন মহিলারা যারা আসতে পারে না মহিলাদেরকে নিয়ে আসবেন এখানে করেন এলেম অর্জন করা যেমন আপনাদের ফরজ নারীদের জন্য কি ফরজ এজন্য মার্কেটে ঘুরতে পারে সেই সময় হয় ঈদের সময় মার্কেটে ঘুরতে পারে সেই সময় হয় আর মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে সুযোগ হয় না শয়তান এত বড় এদেরকে ভর করেছে মার্কেটে নেওয়ার সময় স্ত্রীদেরকে একেবারে সাজিয়ে গুছিয়ে তাকে ভালো করে দেখতে পারে সে ব্যবস্থা করা হয় আর মসজিদে পর্দা দিয়ে আনার কোনো সুযোগ হয় না এই জন্য আমি মা বোনদেরকে আপনারা আসেন কষ্ট করে আল্লাহ তালা দান করুন আমাদের এই পাশে মহিলাদের ব্যবস্থা আছে আপনারা মহিলাদেরকে নিয়ে আসবেন এবং মহিলাদের ইসলামের সহি ছড়িয়ে দিবেন আমি দেখেছি অনেক কিছু যারা কাজ করে যারা পরিষ্কার আছে এরা মা একজন মা যদি সৈয়াদিদায় চলে আসে তার সন্তানগুলো সৈয়াদিদায় চলে আসে এই জন্য আপনারা মা বোনদেরকেও সহিদান দিবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলি বুঝার এবং আমার দান করে আমিন অসল্লাহ আলী মোহাম্মদ